আবু জামারাহ রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তালাহ আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে আবুজার রদিল্লাহ তালাহ এর ইসলাম গ্রহণের ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করব আমরা বললাম হ্যাঁ অবশ্যই তিনি বলেন আবুজার রদিল্লাহ তালাহ বলেছেন আমি গিফার গোচার একজন মানুষ আমরা জানতে পেলাম মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নাবি বলে দাবি করেছেন আমি আমার ভাইকে বললাম তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ ও আলোচনা করে বিস্তারিত খোঁজ খবর নিয়ে এসো সে রওনা হয়ে গেল এবং মক্কায় ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ আলোচনা করে ফিরে আসলে আমি জিজ্ঞেস করলাম কি খবর নিয়ে এলে সে বলল আল্লাহর কসম আমি একজন মহান ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ হতে নিষেধ করেন আমি বললাম তোমার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না অতপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রওনা হলাম মক্কায় পৌঁছে আমার অবস্থা দাঁড়ালো এমন তিনি আমার পরিচিত নন কারো নিকট জিজ্ঞেস করাও আমি সমীচীন মনে করি না তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম একদিন সন্ধ্যাবেলা আলী রাজিল্লাহ তাল্লাহ্ন আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইশারা করে বললেন মনে হয় লোকটি বিদেশি আমি বললাম হাঁ তিনি বললেন আমার সঙ্গে আমার বাড়িতে চলো পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি আর আমিও ইচ্ছে করে কোনো কিছু বলিনি তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম যাতে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করব। কিন্তু ওখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলবে ওই দিনও আলী রাজিল্লাহ তাল্লাহ্ন আমার নিকট দিয়ে চলার সময় বললেন এখনও লোকটি কি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি আমি বললাম না তিনি বললেন আমার সঙ্গে চলো পথে মধ্যে তিনি আমাকে জিজ্ঞেস করলেন বলো তোমার বিষয় কি কেন এ শহরে এসেছ আমি বললাম যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে তা আপনাকে বলতে পারি তিনি বললেন নিশ্চয়ই আমি গোপন করব আমি বললাম আমরা জানতে পেরেছি এখানে এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নাবি বলে দাবি করেন আমি তার সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম কিন্তু সে ফেরত গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি তাই আমি নিজে দেখা করার ইচ্ছে নিয়ে এখানে আগমন করেছি আলী রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছ আমি এখনই তার কাছে উপস্থিত হবার জন্য রওনা হয়েছি তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে গৃহে প্রবেশ করি তুমিও সে গৃহে প্রবেশ করবে রাস্তায় যদি তোমাক তোমার বিপজ্জনক কোনো লোক দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার অজুহাতে দেয়ালের পাশে সরে দাঁড়াবো যেন আমি জুতা ঠিক করছি তুমি কিন্তু চলতেই থাকবে আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন পথ চলতে শুরু করলেন আমিও তার অনুসরণ করতে লাগলাম তিনি নবী সাল্লাহ সাল্লামের নিকট প্রবেশ করলে আমিও তার সঙ্গে ঢুকে পড়লাম আমি বললাম আমার নিকট ইসলাম পেশ করুন তিনি পেশ করলেন আর আমি মুসলিম হয়ে গেলাম নবী সাল্লাহ সাল্লাম বললেন হে আবুজার এখনকার মতো তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও যখন আমাদের বিজয়ের খবর জানতে পাবে তখন এসো আমি বললাম যে আল্লাহ আপনাকে সত্য দিনসহ পাঠিয়েছেন তার শপথ আমি কাফির মুশ্রিকদের সামনে উচ্চস্বরে তৌহিদের বাণী ঘোষণা করব ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন এই কথা বলে তিনি মসজিদে হারামে গমন করলেন কুরাইশের লোকজনও সেখানে হাজির ছিল তিনি বললেন হে কুরাইশগণ আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল এতদ শ্রবণে কুরাইশগণ বলে উঠল ধর এই ধর্মত্যাগী লোকটিকে তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে নির্মমভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরে যাই তখন আব্বাস রাজিল্লাহ তাল্লাহ্ন আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন অতপর তিনি কুরাইশকে উদ্দেশ্য করে বললেন তোমাদের বিপদ অবশ্যম্ভাবী তোমরা গিফার বংশের জনৈক ব্যক্তিকে হত্যা করতে উদ্যোগী হয়েছ অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলাকে গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয় একথা শুনে তারা সরে পড়ল পরদিন ভোরবেলা কাবাগৃহে উপস্থিত হয়ে গতদিনের মতোই আমি আমার ইসলাম গ্রহণের পূর্ণ ঘোষণা দিলাম কুরাইশগণ বলে উঠল ধর এই ধর্মত্যাগী লোকটিকে গতদিনের মতো আজও তারা নির্মমভাবে আমাকে মারধর করল এই দিনও আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদের উদ্দেশ্য করে ওই দিনের মতো বক্তব্য রাখলেন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন এটাই ছিল আবুজর রদিল্লাহ তাল্লাহ্ন এর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা